জাবির ইবনু সামুরাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কিসরা ধ্বংস হয়ে যাবে অতপর আর কোনো কিসরা হবে না আর যখন কায়সার ধ্বংস হয়ে যাবে অতপর আর কোনো কায়সার হবে না যার হাতে আমার প্রাণ তার কসম অবশ্যই উভয় সাম্রাজ্যের ধনভাণ্ডার আল্লাহর পথে ব্যয় হবে